সম্ভাবনার স্বপ্ন নিয়ে শক্তির পথে চলিয়া বিরাম সম্ভাবনার স্বপ্ন নিয়ে শক্তির পথে চলিয়া বিরাম সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ সুরে সুরে জাগাবো স্বপ্ন ডানাই ভাসাবো সুরে সুরে জাগাবো স্বপ্ন ডানাই ভাসাবো মুছে দেব শান্তি সুখের কলরা সত্য সুখের কলরা সুন্দর আগামী কলরা প্রতিভা বিকাশে কলরা আমরা সুরের কলরা প্রিয় ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম পুষ্পজীভাবে মুগ্ধ করে গোটা মানব সমাজকে সুগন্ধ বিলিয়ে আলোড়িত করে প্রকৃতি তেমনি আমরা শিশুরাও পুষ্পের মতো সুগন্ধ মাখা জ্ঞানের আলোয় বিমুক্ত করতে চাই সারা পৃথিবীকে প্রস্ফুটিত হতে চাই পুষ্পের মতো তাই তো সেই প্রত্যাশা নিয়ে আমি রাহনুমা তাবাসুম তোমাদের জন্য নিবেদন করছি কলরবের ছোট্ট বন্ধুদের পরিবেশনা পুষ্প